পাহাড় সাগর ঝর্ণা নহর সব পেরিয়ে নীল গগনের নীলের মাঝে ডানা ছড়িয়ে পাহাড় সাগর ঝর্ণা নহর সব পেরিয়ে নীল গগনের নীলের মাঝে ডানা ছড়িয়ে পাহাড় সাগর ঝর্ণা নহর সব পেরিয়ে নীল গগনের নীলের মাঝে ডানা ছড়িয়ে মন খেলে যায় না না তুলে ফলে যেখানে জোনাকিরা জলে যেখানে জোনাকিরা জলে পাহাড় সাগর ঝর্ণা নহর সব পেরিয়ে নীল গগনে নীলের মাঝে দানা ছড়িয়ে পাহাড় সাগর ঝর্ণা নহর সব পেরিয়ে নীল গগনে নীলের মাঝে দানা ছড়িয়ে মন খেলে যায় নানা ফুলে ফলে যেখানে জোনাকিরা জলে যেখানে জোনাকিরা জলে স্বপ্নে দেখা স্বপ্ন পুরে ভাসবে আমার চোখে রাত্রি দিবস কাটবে আমার নানা স্বপ্ন দেখে স্বপ্নে দেখা স্বপ্ন পুরে ভাসবে আমার চোখে রাত্রি দিবস কাটবে দেখে স্বপ্ন দেখা স্বপ্ন পুরি ভাসবে আমার চোখে রাত্রি দিবস কাটবে আমার নানা স্বপ্ন দেখে রুদিল হাওয়া বয়ে যাওয়া কানের পাখি গেয়ে যাওয়া রুদিল হাওয়া বয়ে যাওয়া কানের পাখির গেয়ে যাওয়া রাব বসে গাছে ডালে যেখানে জোনাকিরা জলে যেখানে জোনাকিরা জলে পাহাড় সাগর ঝর্ণা নাহর সব পেরিয়ে নীল গগনে নীলের মাঝে ডানা ছড়িয়ে পাহাড় সাগর ঝর্ণা নহর সব পেরিয়ে নীল গগনে নীলের মাঝে ডানা ছড়িয়ে পাহাড় সাগর ঝর্ণা নহর সব পেরিয়ে নীল গগনে নীলের মাঝে ডানা ছড়িয়ে মন খেলে যায় না ফুলে ফলে যেখানে জোনাকিরা জলে যেখানে জোনাকিরা জলে পাহাড় সাগর ঝর্ণা নহর সব পেরিয়ে নীল গগনে নীলের মাঝে দানা ছড়িয়ে পাহাড় সাগর ঝর্ণা নহর সব পেরিয়ে নীল গগনে নীলের মাঝে দানা ছড়িয়ে যেখানে জোনাকিরা জলে যেখানে জোনাকিরা জলে স্বপ্নে দেখা স্বপ্ন করে ফাঁসবে আমার চোখে রাত্রি দিবস কাটবে আমার নানা স্বপ্ন দেখে স্বপ্নে দেখা স্বপ্ন করে ভাসবে রোজিল হাওয়া বয়ে যাও কানের পাখি গেয়ে যাও রোজিল হাওয়া বয়ে যাও কানের পাখি গেয়ে যাও প্রাব বসে গাছে ডালে যেখানে জোনাকিরা জলে যেখানে জোনাকিরা জলে পাহাড় সাগর ঝর্ণা নহর সব পেরিয়ে নীল গগনে নীলের মাঝে ডানা ছড়িয়ে পাহাড় সাগর ঝর্ণা নহর সব পেরিয়ে নীল গগনে নীলের মাঝে ডানা ছড়িয়ে মন খেলে যায় নানা ফুলে ফলে যেখানে জোনাকিরা জলে যেখানে জোনাকিরা জলে আমায় ঘিরে রবে জান্নাতি যত ফুল আরো রবে চিড়ে ঝর্ণা ধারা সকল কিছুই নয়ন কারা পাহাড় চিড়ে ঝর্ণা ধারা সকল কিছুই নয়ন কারা দিন যাবে সকল ব্যথা ভুলে যেখানে জোনাকিরা জলে যেখানে জোনাকিরা জলে পাহাড় সাগর ঝর্ণা নহর সব পেরিয়ে নীলভবনের মাঝে দানা ছড়িয়ে পাহাড় সাগর ঝর্ণা নহর সব পেরিয়ে নীল গগনে নীলের মাঝে ডানা ছড়িয়ে মন খেলে যায় না না ফুলে ফলে যে কানে জোনাকি রাজালে যে কানে জোনাকি রাজালে পাহাড় সাগর ঝর্ণা নহর সব পেরিয়ে নীল গগনে নীলের মাঝে ডানা ছড়িয়ে পাহাড় সাগর ঝর্ণা নহর সব পেরিয়ে নীল গগনে নীলের মাঝে ডানা ছড়িয়ে মন খেলে যায় না না ফুলে ফলে যেখানে জোনাকি জলে যেখানে জোনাকি জলে যেখানে জোনাকি জলে যেখানে জোনাকি জলে যেখানে জোনাকি জলে যেখানে জোনাকি জলে